সাল্লাহ আলিউসাল্লামের উপর আজকে আমরা সহি আল বুখারি দ্বিতীয় হাদিস নিয়ে আলোচনা করব হাদিসটি ছোট্ট আমাদের অধ্যায় বা পর্ব হচ্ছে ওয়াহির পর্ব ওয়াহি আম্বিয়া রসুলগণের কাছে ওয়াহি এসছে শেষ নবী মোহাম্মদ সাল্লামের প্রতি ওয়াহি করা হয়েছে এবং তার মাধ্যমে শেষ রেসালাত ওয়াক্তের সমাপ্তি ঘটেছে ওহির দরজা বন্ধ হয়েছে জি ওহি সম্পর্কে যে আলোচনা বা যে হাদিসগুলি রয়েছে এগুলির উদ্দেশ্য হচ্ছে ওহির বিভিন্ন দিক নিয়ে যতটা এই হাদিসগুলিতে এসেছে সেগুলি স্পষ্ট করা প্রথম যে রসুল্লাহামের কাছে ওহি আসত আম্বিয়া রসুলের কাছে ওহি আসে বা এসেছে দ্বিতীয় হচ্ছে যে ওহি আসার ধরন বা প্রকরণ কিভাবে ওহিগুলি আসত ওহির ক্ষেত্রে একটা হচ্ছে ওহি বহনকারী তিনি হচ্ছেন হ্যাঁ জিব্রাইল আলহি সালাতাম মূলত যদিও ওহির ভিন্ন পদ্ধতিও রয়েছে আর আরেকটি হচ্ছে মুহা হে যার প্রতি ওহি করা হয়েছে তিনি হচ্ছেন রসুল সাল্লাহ আম্বিয়া বা রসুলগণ অন্যান্য তার সাথে আর আরেকটি হচ্ছে ওহির বিষয়বস্তু ওহির বিষয়বস্তু তাহলে এই সবগুলির যে কোনো দিক নিয়ে যদি আলোচনা হয় তো তা হচ্ছে এ ওহির পর্বের অন্তর্ভুক্ত সেটি ওহি বহনকারী কেমন হইতেন যার কাছে ওহি আসতো তার অবস্থাটা কেমন হইত বা তিনি কেমন যে বিষয়গুলি নিয়ে ওহি হতো সেই বিষয়গুলি হ্যাঁ, ইত্যাদি সবগুলিকে সামিল সুতরাং উদ্দেশ্য হচ্ছে ব্যাপক আমাদের গত সপ্তাহের আলোচনা ছিল প্রথম হাদিস হাদিসের বিষয়বস্তু কি ছিল সেখানে কিছু কথা জরুরি বাকি থেকে গেছে যা সম্পূর্ণ করা আবশ্যক মনে করছি যাতে করে আমাদের দাস অসম্পূর্ণ না থাকে হাদিস ছিল কিসের নিয়তের হাদিস পর্ব হচ্ছে ওয়াহির তো ওয়াহির সাথে নিয়তের কি সম্পর্ক ওহির অধ্যায়ে ওহির চ্যাপ্টারে নিয়তের হাদিস কেন নিয়ে আসলেন প্রশ্ন জাগে না কেউ তো প্রশ্ন করেননি এগুলো হচ্ছে কাজের প্রশ্ন এগুলো হচ্ছে কাজের প্রশ্ন একজন ভালো ছাত্রের প্রশ্ন একজন ভালো তালেব এলম বা আলেমের প্রশ্ন প্রশ্ন জাগবে আপনার আলোচনা চলছে ওহির হ্যাঁ ওহির সূচনা আর আসছে হাদিসের নামাল আমল নিয়াত আসছে হিজরা যে বিষয়গুলি রয়েছে হাদিসটাতে সেগুলিতে একটা ওহির কথা নেই তাই না যদিও সূক্ষ্মভাবে যদি চিন্তা করি আমি আসল উত্তর গল দেওয়ার আগে তো একটা দিক বললাম যে যে বিষয়বস্তুটা অহি করা হয়েছে সেটাও তো অহি তাই না তো রসুর উল্লাহামের উপর যে ওয়াহি করা হয়েছে সেটা দুই ভাগে বিভক্ত ওয়াহিয়ে মতলু আর ওয়াহিয়ে গায়ের মতলু মানে তেলাওয়াতকৃত ওহি যা হচ্ছে আল কোরআনুল করিম আর আরেকটা যেটা তেলাওয়াত আবৃত্তি হয় না মানে আল কোরআনুল করিম নয় কিন্তু সেটা ওয়াহি সেটা হচ্ছে রসুল্লাহামের হাদিস যেগুলি দিনের বিষয় এর দুনিয়ার বিষয় নয় দুনিয়ার বিষয় নবী সালাম নিজের ইস্তেহাদি নিজে যেটাকে ভালো মনে করেছেন বলেছেন পরামর্শ দিয়েছেন কিন্তু দিনের বিষয়ে যা কিছু তিনি বলেছেন যা কিছু করেছেন সেগুলি ওহি না তাহলে যে রসুল উল্লাহ বলছে ইন্নামাল আমাল ও বিনিয়াত এটা কি ওহি না তো এটা তো ওহি কিন্তু এই বিষয়টি যেভাবে আমি বললাম এভাবে কোনো ভাষ্যকার আলোচনা করেছেন কেন আমার নজরে পড়েনি আমার হঠাৎ করে বিষয়টা আমার গবেষণাতে মনে পড়লো যে এটাও তো একটা দিক বহির বিষয়বস্তু যে নিয়ত গুরুত্বপূর্ণ একটা বিষয় ওহি এর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানুষের নিয়ত মানুষের এখলাস কারণ এর উপর নির্ভরশীল হচ্ছে যাবতীয় বাদবন্দি এই ওহির বিষয়টি যদি আপনি ঠিক না করতে পারেন তো আপনার কোন এবাদত কবল হবে না এখলাসবিহীন এবাদত শির হয় বড় শির আর না হয় ছোট শির গাইরুল্লাহর জন্য হলে বড় শির্ক আর যদি লোক দেখানো হয় হ্যাঁ আংশিক পুরোটা লোক দেখানো হইলো বড় শিল্প আংশিক লোক দেখানো কিন্তু আল্লাহর জন্যও করছেন কারণ অধিকাংশ মুসলিমের আজকাল ভালো কাজগুলি করে অধিকাংশ কিন্তু কিছু দুনিয়ারও স্বার্থ থাকে দুনিয়ারও গরজ দুনিয়া হোক দিন হোক ঘি গরজ হইলে এতে নাকি কমে যাবে খ্লাস কমে যাবে তখন কি হয়ে যাবে হ্যাঁ, নেকি কমে যাবে বা তার ফল যেটুকু উদ্দেশ্য করেছে সেইটুকু পাবে তো সংক্ষেপ করে আমি সেরে দিই হাদিস হচ্ছে নিয়তের আর পর্ব হচ্ছে ওয়াহির একটি উত্তর হচ্ছে যে ইমাম বখারি রাহমাহ এই হাদিসটিকে কিতাবের হতুবা বা ভূমিকা হিসাবে নিয়ে এসেছেন যাতে করে একজন সহি বখারির পাঠক সহি বখারির শিক্ষক এবং সহিউল বুখারি যিনি সংকলন করেছেন তিনিও স্বয়ং ইমাম বুখারি রাহমহল্লা নিজের ক্ষেত্রে এবং অন্যদের ক্ষেত্রে যারা পঠন পাঠন করবে এই সহিল বখারির তারা যাতে করে প্রথম নিয়তটাকে ঠিক করে নেয় কারণ নিয়তের সবকিছু নির্ভরশীল হাদিসে রসুল পড়লেন সাল্লাহ আলিয়া সেই বোখারি আপনি পড়ছেন অথবা পড়াচ্ছেন চল্লিশ বছর ধরে বোখারি খতম করাচ্ছেন বোখারি পড়াচ্ছেন কিন্তু আপনার নিয়তটা কি এখানে যদি ভেজাল থাকে তাহলে সব কিছুতেই ভেজাল সহি বুখারির ক্লাসে আসছেন কিন্তু আপনার নিয়তটা কি কি নিয়ত নিয়ে আসছেন এর ওপর সবকিছু নির্ভরশীল যখন এই কিতাব অথবা যে কোনো কাজ করা শুরু করবেন ভালো কাজ হ্যাঁ নেহির কাজ যেটাকে মনে করছেন ভালো কাজ করছেন তখন আগে কি করবে নিয়তটা ঠিক করে নেবেন এইটা ভূমিকাতে শিখিয়ে দেওয়া যে আমার কিতাবের যা কিছুই পড়ো আর যা কিছুই পড়াও বাবা আগে নিয়তটাকে ঠিক করে নেবে এটা ভূমিকা স্বরূপ জানা কারণ এই কিতাবে দেখেন প্রত্যেকটি কিতাবে একটা ভূমিকা লিখা হয় ভূমিকা লিখা হয় তাতে বলা হয় যে আমার কিতাবের মধ্যে আমি কি পেশ করতে চাইছি শুরু করতে করব শেষ কোথায় গিয়ে করব অথবা আমার এই কিতাবে লক্ষ্য উদ্দেশ্য কি অধিকাংশ লেখকরা কি করে এটা শুরুতে বলে দেয় কিন্তু এই কিতাব আমরা কোনো ভূমিকা খুঁজে পাই না খুদবা খুঁজে পাই না আর সেটি হচ্ছে এই হাদিস তাহলে যদি এটাই হয় ভূমিকা স্বরূপ বা খুদবা স্বরূপ তাহলে ওহির পর্বের সাথে তার সম্পর্ক নেই বরং গোটা কিতাবের সাথে সম্পর্ক আছে বরং মানব জীবনের গোটা জীবনটার সাথে এই হাদিসের সম্পর্ক আছে যে সবসময় যেন নিয়তটা আপনার ঠিক থাকে তারপরে এখানে একটি সম্পর্ক সূক্ষ্ম একটা সম্পর্ক পাওয়া যাচ্ছে তা হচ্ছে একটা হচ্ছে মেম্বারের খুদবা আর একটা হচ্ছে কিতাবের খুদবা বুঝতে পারলেন ওমার রাজি আল্লাহ তালানো এই হাদিসটি কোথায় বলেছিলেন দেখেন এখানে কিন্তু আছে সামিয়া তো ওমার খাতাবের আল্লাহ আলাল মেম্বারে তাহলে উমার তালান এই নামাল আমাল বিনিয়াতের হাদিসটা কোথায় বলেছিলেন মেম্বারের খুদবাই জুমার খুদবাই বলেছিলেন ধরেন জুমার খুদ যেই হাদিসটি জুমার খুদবা কি হইতে পারে খুদবা হইতে পারে মানে ভূমিকা হইতে খুদবা মানে খেতাব খুদবা মানে তাতে একটা ভূমিকা আছে তারপর বিষয়বস্তু আছে সেই হাদিস কিতাবের কি খুদ্া খুদবা হইতে পারে না কিতাবের ভূমিকা হইতে পারে না এই কথাটিও উল্লেখ করেছেন এগুলি সমস্ত সেই বোখারি যারা বিস্তারিত ভাষ্য করেছেন আরবি ভাষায় তারা অনেকেই উল্লেখ করেছেন তার মধ্যে এটি ওমদাতুল কারি ইমাম আইনি রহমার কিতাবে এইভাবে উল্লেখ করা হয়েছে আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই হাদিসে দ্বিতীয় সম্পর্ক ওহির পর্বের সাথে সম্পর্ক এই নিয়তের হাদিসের এই হাদিসে নিয়তের কথা এসছে তাই না নিয়ত মানে নিয়ত যদি ভালো হয় তার মানে ওটা হচ্ছে এখলাস তাই না আর নিয়তে যদি ভেজাল থাকে বড় ভেজাল হচ্ছে এখলাসের বিপরীত হচ্ছে শির্ক দুনিয়াদারি তাই না জি হ্যাঁ সমস্ত আম্বিয়া রসুলগণকে একটি বিষয়ে রহি করা হয়েছে যেটা সব নবী রসুলকে করা হয়েছে সেটা কি তৌহিদ এখলাস নিয়াত যাই বলেন শব্দ তিনটি কিন্তু বিষয়বস্তু একটি কিন্তু তহিদ এক আল্লাহর জন্য করা এখলাস মানে নিখুঁত নির্ভেজাল করে এক আল্লাহর জন্য করা নিয়ত মানে সৎ নিয়ত সেটি হচ্ছে আল্লাহর জন্য করা একটু এগিয়ে চলে আসেন জায়গা হচ্ছে না একটু এগিয়ে চলে আসেন আল্লাহ সহজ করুন দলিল কোরআন অনেক দলিল আছে একটি দলিল বলি সুরাতুল বাইয়ানা সুরা বাইয়ানা আমাপার একটি সুরা ঠিক না ওতে আল্লাহ বলছে অমা ওমেরু সমস্ত নবীদেরকে এ ভিন্ন আর কোন ওহি করা হয়নি এ ভিন্ন আর কোন আদেশ করা হয়নি আদেশ কিসের মাধ্যমে করা হয়েছে নবী রসুলকে ওহির মাধ্যমে একমাত্র আদেশ করা হয়েছে ইভেন অন্য কোনো না সেটা হচ্ছে ইল্লালে আবদুল্লাহ তারা আল্লাহর ইবাদত করবে এখলাসের সাথে নিষ্ঠার সাথে লাহুদ্দিন তার জন্য আল্লাহর জন্য নিজের দিন কি আনুগত্যকে হনাফা একনিষ্ঠ হয়ে একগ্র চিত্তে নিয়তের শিক্ষা সমস্ত নবীকে দেওয়া হয়েছে এভাবে সুরায় সুরাতে রয়েছে সারা আল্লাহ কুমিনাদ্দিন ইমাম আসাবেহি নুহান এই করে পাঁচজন নবী গুরুল নবীর কথা উল্লেখ করে কি বলছেন যে আওয়াহাই ওহি করেছি জি ওহি তো ওহি কিসের হয়েছে নিয়ত এখলাসের ওহি সমস্ত নবী রসুলগণকে করা হয়েছে এইভাবে এই নিয়তের হাদিসের সম্পর্ক কিসের সাথে নিয়ত এমন একটি বস্তু এখলাস এমন একটি বস্তু যার ওহি সমস্ত নবী রসুলকে করা হয়েছে তার মধ্যে শেষ রসুল সাল্লাম আর রসুর উল্লাহামের এখলাস সবচাইতে বেশি নিশ্চিত এই জন্য তার দাওয়াতের বরকত সবচেয়ে বেশি তার ওম্মতের সংখ্যাও সবচাইতে বেশি তার ওম্মত কি অন্য ওম্মতের কাছ থেকে নেতৃত্ব কেড়ে নিয়ে আল্লাহ দিয়ে দিয়েছেন কিন্তু তাদের শর্ত লাগিয়ে দিয়েছেন তোমরা এই শর্তের ওপর যদি প্রতিষ্ঠিত থাকো তোমাদের হাতেই নেতৃত্ব রাখবো আর তোমরা যদি সরে যাও মাঝে মাঝে ধাক্কা দিয়ে কেড়েও নেব আবার যদি ফিরে আসো আবার ওই নেতৃত্ব ফিরিয়ে দেবো আমি এই এই এক দুই লাইনের কথাতে অনেকগুলি কথা বললাম জ্ঞানী মানুষরা বোঝার চেষ্টা করবেন কথা কথা বুঝতে পারছেন না চোদ্দশো বছর ইতিহাস পড়ে দেখেন আর এই কথাগুলির সাথে মিলান অন্তুমুল আলাউন তোমরা ওপরে থাকবে বাকিরা নিচে থাকবে নেতৃত্ব তোমাদের কাছে আমার করবে শির করবে না ইমানদার হইতে হবে সৎকর্মশীল হইতে হবে প্রথম শর্ত ইমানদার সৎকর্মশীল শেষখানে আবার শর্ত তাগিদ তৌহিদ এবাদত আমার হ্যাঁ বেদিন হইলে হবে না এবাদত এবাদত নাই শুধু পেট নিয়ে ব্যস্ত এই রকম জাতির মুসলমান হইলে হবে না আর শির করা মুসলিম হইলে হবে না আজকাল মুসলিমরা অধিকাংশ এই দুই রকম হয় পেট পূজারি মুসলিম পেট ছাড়ার কোন চিন্তা নেই যার ফলে মার খাচ্ছে আর না হইলে ধর্ম কর্ম করলে সিরকি ধর্ম পালন করছে কয়টা লোক আছে মুসলিমদের মধ্যে যারা তৌহিদ ভিত্তিক এখলাস ভিত্তিক সন্না ভিত্তিক আল্লাহর ইবাদত করছে আল্লাহর এবাদত ঘাটতি নেই আর এবাদতে ভেজালও নেই শির বেদাত নেই কাজে পাবেন আপনি শতকরা একটা পাবেন না আপনি হাজারে একটা বলতে হবে দুটো বলতে হবে আল্লাহ যেন হেফাজত করে আল্লাহ যেন ফেরার তৌফিক দান করে তৃতীয় সম্পর্ক বলি ওহির সাথে এই নিয়তের হাদিসের নিয়তের এই হাদিসে যেমন নিয়তের বিষয়টি আলোচিত হয়েছে তেমন হিজরতের বিষয়ে আলোচিত হয়েছে হ্যাঁ না হিজরতের বিষয়ে উল্লেখ করা হয়েছে হিজরতের শাব্দিক অর্থ হচ্ছে পরিত্যাগ করা আল হাজর আল হাজর মানে কি পরিত্যাগ করা আর হাজর তো এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া এক দেশ থেকে এক শহর থেকে আরেক শহর চলে যাওয়া এটাকে হিজর মক্কা থেকে মদিনা রসুল্লাহাম এটাকে বলা হাজারা ইহাজের বাবে মোফালাত হিজরত করা তখন বলছি স্থানান্তরিত হওয়া আর হাজর হাজারা হাজর মানে পরিত্যাগ করা যখন হাজারে হাজারো না সায়ানসর থেকে বলবো তো কি হিজরত কেন বলা হয় ওতে পরিত্যাগ করতে হয় মক্কা ত্যাগ করে মদিনায় আসলেন একটা ত্যাগ করে আর একটা আসা যেমন স্থানের ক্ষেত্রে তেমন আকিদ আমলের ক্ষেত্রেও আল্লাহ কোরআনে কেন বলছেন ওয়ার রুজা ফাহজুর শির প্রতিমা পূজাকে কি করো পরিত্যাগ করো ফাহজুর জি নবী করিম সাল্লা সাল্লামের প্রথম যখন ওহির সূচনা হয় তখন তিনি শির প্রতিমা পূজা আর মক্কার মুশ্রেকদের যে বাতিল ধর্ম এই ধর্মকে ঘৃণা করে পরিত্যাগ করে জীবনে কোনোদিন হ্যাঁ দেবদেবীর কাছে যাননি প্রতিমার কাছে যাননি প্রাকৃতিক ভাবে তিনি বেঁচে জীবনে কোনোদিন যাননি কোনোদিন তাদের মেলা ঠেলাতে এসব থেকে বেঁচে থেকেছেন আর তারপরে চল্লিশ বছর বয়স যখন হয়ে যাচ্ছে তখন রসুল্লাহ সাল্লামের ভিতরে একটা কথা আল্লাহ এমন নিক্ষেপ করে দিলেন যে হব্বে বা এলেহিল খালা সামনের হাদিসে আসছে নির্জনতা পছন্দ করতে লাগলেন মানুষের স্বভাবে পরিবর্তন আসে আপনারও পরিবর্তন আসতে পারে এক সময় সবার সাথে মেলামেশা খুব গল্প করা পছন্দ করতেন ভাই এখন আর পছন্দ করি না এখন আমি নির্জনতা পছন্দ করি আমি একেবারে রিজার্ভ চলাফেরা করি করছেন না অনেকে বলছেন না আমি আর বেশি লোকদের সাথে কথা বলা পছন্দ করি রসুল্লাহামকে আল্লাহ এমন করে দিলেন যে নির্জনতা পছন্দ করতে লাগলেন মানুষের সাথে অত মেলামেশা আর এখানে বসে থাকব না যাই তা নির্জনতার জন্য কোথায় যাই হেরার গুহাতে যাই হেরার গুহাতে কি আল্লাহ রিবাদবন্দি করি শিরকে ঘৃণা করি পরিত্যাগ করলাম আর আল্লাহর সাথে চুপি সারে কথা বলার জন্য মোনাজতের জন্য হেরা গুহাই ওই আসেনি দিক নির্দেশনা নেই কিন্তু তলাশ করছেন যে আমি হক পাবো কোথায় সত্য পাবো কোথায় এই ওখানে এবাদবন্দি করছেন তিনি ওইটা আপনার জন্য সন্ন্যাত নয় কারণ ওইটা নবতের আগে আবার আপনিও এটা করবেন না যেমন সুফিরা করেছে সুফিদের পীরদের বন জঙ্গলে এই সাধকদের মুসলিম বেদাতি সাধকদের এবাদবন্দি কোথায় হয় বন জঙ্গলে বাংলাদেশের অনেক পীরের জীবনে আমি পড়েছি বাতিলও পড়েছি হকের সাথে সাথে কারণ বাতিল সম্পর্কে না জানে আপনি সাবধান হবেন লিখছে একজন বড় পীর যেই পীরের সিলসিলা সবচেয়ে বড় সিলসিলা কিন্তু ভারতের গঙ্গহী সাহেবের মুড়ি ধরে তিনি আসলেন বাংলার জমিনে আসার পরে মরিদান তৈরি করা শুরু করলেন আর কোরআনের তালিম দেওয়া শুরু করলেন জোহরের সলাত আদে করছে নামাজ পড়ছেন পড়তে পড়তে হঠাৎ করে একটা চিৎকার করে উঠলেন আর চিৎকার করে উঠে দিলেন একবারে আখের জঙ্গলের দিকে দৌড় আর দৌড় দিয়ে আখের জঙ্গলে এমন ভাবে জানেন যে আখের জঙ্গল কেমন ঘন থাকে হ্যাঁ নিবিড় অরণ্য ঢুকে পড়লেন এমন ঢুকে পড়লেন যে পাঁচ সাত দিন খুঁজেই পাওয়া গেল না থেকেই গেলেন অবশ্যই কি হে বলছে ওয়াজদের হালের অবস্থায় হালে বেহাল হয়ে থেকে গেলেন এ হচ্ছে তাদের ধর্ম কোথেকে না হয়েছে শয়তান ওহি করেছে শয়তান সংশয় সৃষ্টি করেছে যে নবী যে হীরা পাহাড়ের গুহায় যেতেন তা আমাদের এরাও যাচ্ছে ধর্মের রং দিয়ে দিল কিন্তু এটা তো ইসলাম না নবী করিম নবী হওয়ার পর ইকরা বিস্মের পরে যদি হীরা পাহাড়ের গুহাতে গিয়ে ধর্ণা দিতেন আর মাঝে মধ্যে এবাদবন্দি করতেন তো বলতে পারতেন যে বন জঙ্গলে গুহাতে গিয়ে এবাদ করাও ইসলাম না এটা নাই ইসলামে কথা বুঝতে পারছেন না কথা লম্বা হইল এটার প্রয়োজন আছে হ্যাঁ কারণ এইভাবে গুমরা করছে মানুষকে মানুষ হিজরত বলছিলাম রাসুল্লাহ সাল্লাম প্রথম হিজরত করলেন কোথায় এই শিরকুফুরি থেকে যারা মুশ্রেকরা শির করছে এখান থেকে হিজরত করে পরিত্যাগ করে হীরা পাহাড়ের গুহায় আল্লাহর সাথে নির্জনে কথা বলার জন্য আল্লাহর বন্দি করার জন্য এটা ছিল ইসলামের প্রথম সূচনা যে প্রথম ইসলাম আর ওখানে কি আসলো জিব্রাইল আলী ইসলাম আসলেন আর বলেন রায়া মোহাম্মদ মোহাম্মদ পড়ো হাদিস হ্যাঁ মানাবে কারে আমি তো পড়তে পারি না আছে না তাহলে ওই কোথায় আসলো যখন রসুল উল্লাহাম প্রথম হিজরত করলেন শির থেকে কোথায় আল্লাহ রব্বর সন্তুষ্টির সন্ধানে হীরার গুহায় এটা ছিল প্রথম ইসলামের ইসলামের সূচনা আর দ্বিতীয় হিজরত রসুল্লাহ সাল্লাহ সাল্লামের যখন মক্কা থেকে মদিনা হইল এটা হচ্ছে ইসলামের বিজয়ের সূচনা এটা ইসলামের কিসের সূচনা বিজয়ের সূচনা অবস্থা পাল্টে গেল এখন অনুমতি আসলো মারলে মারো আর মার খেয়ে থাকিও না মক্কাতে কিন্তু মারলেও চুপ করে থাকো সবুর করো সাবরান আলে আসের কিন্তু মোদিনাকে একদিনও বলেনি রসুল্লাহ সাবরান সবুর করো আনসার মহাজের না না না মারলে মার ও জেনালিল্লাদিন ওকাতালুন যাদের বিরুদ্ধে লড়াই করা হচ্ছে ওদেরকে অনুমতি দিচ্ছেন আল্লাহ বেআন্না জুলুম কারণ জুলুম খুব হয়েছে এবং আল্লাহ সাহায্য করবেন বিজয় তো বর্তমান যে পরিস্থিতি যেখানে হোক না কেন এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে মার খেয়ে থাকাটাও অন্যায় মার খেলে প্রতিশোধ নিতে হবে আল্লাহ অনুমতি দিচ্ছে জি এবং প্রতিশোধ নিলেই বিজয় আসতে পারে আর প্রতিশোধ না দিলে কখনো বিজয় আসবে না ফিরে আসি আসল বিষয়ের দিকে তো সম্পর্কগুলি আশা করি বুঝতে পারলেন তাই না জি হ্যাঁ হাদিস আজকের হাদিসে ফিরে আসি তার আগে আরেকটি কথা বলি গত সপ্তাহে যে সনদ সম্পর্কে আলোচনা করেছিলাম ওতে এমাম বখারি রহমার ওস্তাদ ছিলেন এমাম হমাইদি আবদুল্লাহ জুবাইর ওস্তাদের ওস্তাদ ছিলেন সুফিয়ান উনি সঠিক হচ্ছে তিনি সুফিয়ান ইবনে ওয়াই না দুইজন সুফিয়ান মহাদ্দেশ ছিলেন দুইজনই কিন্তু মহাদ্দেশ তবে একজন হচ্ছেন সুফিয়ান বিন ওয়াইনা রাহেমাহুল্লাহ তালা বা রাহেমাহমুল্লাহ তালা আর আরেকজন হচ্ছেন সুফিয়ান সৌরি যিনি মহাদ্দেশ এবং ফাঁকি এমনকি সুফিয়ান সৌরির একটি মজহাবও ছিল মানে মজাবগুলি তাহলে আল্লাহ প্রদত্ত না যে আল্লাহ দিয়ে দিয়েছে চারটা মজাব একটা ধরতে হবে এটা বিভ্রান্ত করেছে আপনাদেরকে মজাব মানে কি ফলোয়ার কোন একজন মানুষ বড় আলেম হয়েছেন অনেক তার অনুসারী হয়ে গেছে দিয়ে ওর ফিকা ওর ইস্তিহাদ ওর মাসলা গুলি অনুসরণ করা শুরু করেছে যুগের আবর্তন বিবর্তনে এইটা টিকে গেছে টিকতে গিয়ে চারটা টিকে গেছে চারটা টিকে গেছে চারটা আল্লাহ পাঠিয়েছেন না এরকম নয় আরো পাঁচ পাঁচজন বড় বড় ইমাম ছিলেন যাদের ফলোয়ার ছিল যাদের অনুসারী ছিল সেই জন্য তাদেরগুলিও মজাব ছিল এক সময় কারোটা পঞ্চাশ বছর চলেছে কারোটা পঁচিশ বছর চলেছে কারোটা একশো বছর চলেছে তারপরে যুগের আবর্তন বিবর্তন সেগুলি কি হয়ে গেছে নিশ্চিন্ন হয়ে গেছে তাদের একজন হচ্ছেন এমাম সুফিয়ান সৌরি রহমাউল্লাহ জি তিনি একজন এমাম ফাঁকি ছিলেন তার অনেক অনুসারী ছিল বলা হয়তো এটা সুফিয়ান সৌরির মজাব ওই যুগে বলা হয়তো এটা ইমাম আউজাইর মজাব এমাম আউজাই জি এমাম আহমদের সমতুল্য এমাম কাছাকাছি এনারা বড় মহাদ্দিস বড় ফাঁকি তার মজাব ছিল দীর্ঘদিন ধরে সামদেশে সামদেশে অনেক তার মজাবের অনুসারী ছিল শেষ হয়ে গেছে এমাম আর দাউদ জাহিরি দাউদ জাহির একজন এমাম এবং তার জাহিরি মজাব প্রসিদ্ধ স্পেন আন্দোলসে আর তারপরে যে আফ্রিকার পশ্চিম দিক যেটাকে আলজেরিয়া তারপরে তুনেসিয়া আর মরক্কো এগুলো বলা হচ্ছে মাগরে মরক্কো এতে অনেক ছিল শেষ হয়ে গেছে প্রায় শেষ হয়ে গেছে যদিও কিছু জাহিরি টান কিছু লোকের আছে আমাদের ভারত উপমাদের কিছু আছে আলেম যারা গভীরভাবে হাদিস এবং কোরআনের না চিন্তা করে এ হাদিস তর্জমা করে দিলাম হয়ে গেল না এটা জাহিরি কথা শুধু হাদিসের তর্জমা করে দেওয়া হবে না এই হাদিসের সাথে আরো বাকি হাদিস সবগুলো মিলিয়ে গভীরভাবে চিন্তা করে তারপর এটাকে রসুল উল্লাহ সাহাবাইকের আমরা কি দৃষ্টিভঙ্গি নিয়ে বুঝেছেন আর কিভাবে এটাকে আমলে নিয়ে এসছেন ওটাকে চিন্তা করতে হবে এটা না ফেক জি এই গভীরভাবে চিন্তা করার নাম হচ্ছে ফিক ফিক মানে মজা মানা নয় আবার ফিকে নিয়েও টানাটানি আছে একদল মনে করে যে ফেকা মানে কি এরা ফেকা মানে না মানে মজাব মান না না না না মজাব মানলে যে ফেকা মানা হয় এটা কথা ভুল কথা এই ভুল বুঝিয়েছে কানা করে দেখিয়েছে আর আমি গভীরভাবে কিছু চিন্তাও করব না হাদিস আছে তো হাদিস আছে আপনি কি বলেন হাদিস মানেন না না ভাই ভাই এই হাদিস সাথে আরো হাদিস মিলান একটা হাদিসে এসছে তিনবার রফায়দার নামাজের মধ্যে উদাহরণ দিই আর এক হাদিসের চতুর্থ জায়গাটি অতিরিক্ত বর্ণিত হয়েছে আপনি কি বলবেন না আমি যেহেতু একটা হাদিসের তিন তিন জায়গায় আছে ওইটাই মানি চতুর্থ মানি বলবেন নাকি না বলবেন যে সবগুলি সমন্বয় করব মিলিয়ে জুলিয়ে দেখব যে কতটি হচ্ছে দেখবেন না এর নাম আর তা রদি আল্লাহ আনহা রদি আল্লাহ আনহা থেকে বর্ণিত মানে রাজি আল্লাহ আনহা বা বিবিগণের লাকাব বা উপাধি হচ্ছে হ্যাঁ মোমিনদের মাতা মা তিনি বলছেন যে আন্নাল হারেস আবনা হেসাম রাজি আল্লাহ আনহু সাল্লাহ রসুল আল্লাহ হারেস বিন হেসাম রাজি আল্লাহ আনহু রসুল উল্লাহ জিজ্ঞেস করলেন এই বলে তালা বললেন ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুলাম কেফাইয়াতিকাল ওয়াহিউ আপনার কাছে ওহি কেমন ভাবে আসে কেমন ভাবে আসে তাহলে ওহির ধরন জিজ্ঞেস করছেন ওহির কৈফিয়ত কেমন ভাবে আপনার কাছে ওহি আসে এখানে জিজ্ঞাসা করা হলে সবগুলি তরিকা বলেননি রসুল্লাহ সাল্লাম একটি তরিকা বলেছেন অথবা দুটি তরিকা বলেছেন তারপরে অন্য হাদিসে আরো কিছু আসবে এইভাবে সবগুলিকে জমা করলে দেখা যাবে ইমাম ইবনুল কাইম রাহেমহল্লা সাত প্রকার ওহি আস্ত রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে ওই সাত প্রকারের কোন কোন প্রকারকে বাড়িয়ে আরো বেশি বাড়িয়ে অনেকে চোদ্দ পর্যন্ত পৌঁছিয়েছেন জি হ্যাঁ তো এই সাত প্রকার যে ওহি প্রসিদ্ধ যা উল্লেখ করেছেন সংক্ষেপে এটাই রাহিকুল মখতুম যেহেতু বাংলায় আছে তাতে উল্লিখিত হয়েছে সাত প্রকার আমার ওস্তাদ শেখ সাফির মোবারকপুরি রহমাল্লাহ তালা তিনিও সাত প্রকার সেখানে উল্লেখ করেছেন আর ইমাম ইবুল কাইম রহমাল্লার কিতাব জাদুল মাদ প্রসিদ্ধ কিতাব জাদুল মাদে নবী সাল্লামের বংশ পরিচয় বলতে গিয়ে এবং নবাদ প্রার্থী বলতে গিয়ে এই বিষয়টি উল্লেখ করেছেন আর সাত সাত রকম ভাবে নবী সালামের কাছে ওহি আসত দেখেন এখানে কিভাবে ওহি আসত রসুল্লাহ বললেন আহিয়ান জারাস কখনো কখনো আমার কাছে ওহি আসে ইয়াতিনি মানে ইয়াতিনের ওয়াহিউ ওহি আসে ঘন্টার ঝনকারের মতো ঘন্টা বাজলে যে ঝনঝন ঝনঝন ঝনঝন আওয়াজ হয় ওই রকম করে আওয়াজ হয় আর ওহি আসে কিছু দেখা যায় না কোনো লোককে দেখা যায় না ফেরেস্তাকেও দেখা যায় না কিন্তু এইরকম একটা ঘন্টার ঝনকার যেন হয় ওইভাবে ওহি আসে ওয়াহুয়া আলাইয়া সেটা আমার জন্য বেশি কঠিন ওই সময় বেশি কষ্ট হয় এর থেকে যার প্রতি ওহি করা হয় তার অবস্থাও জানতে পারলাম শুরুতে বললাম না যে ওহির পর্বে এটাও আলোচনা হবে যার কাছে ওহি তার অবস্থা সম্পর্কে যিনি ওহি নিয়ে আসেন তার অবস্থা সম্পর্কে জিব্রাহিল আলী ইসলাম সম্পর্কে জিব্রাহ ইসলামকে দেখা যেত না যেত না যদি দেখা যেত তো কোনো মানুষের রূপে দেখা যেত নাকি তার আসল রূপে দেখা যেত দেখছেন এখন কিন্তু প্রকরণ বাড়ছে হ্যাঁ মানুষের রূপে দেখা গেলে কোন মানুষের রূপে সাধারণত তিনি আসতেন প্রশ্ন উঠে না জি হ্যাঁ এখানে কিন্তু জিবুর আলি ইসলামকে দেখা যেত না শুধু ঘন্টার বাজনা বাজছে মনে হচ্ছে ফাইফসামো আননি তারপর এই অবস্থা আমার ওপর হতে দূরীভূত হইত এই যে বড় কষ্ট হইতো ওহির সময় আর তারপরে এই কষ্টটা আমার দূর হইত আর আর ওই আপনার ঘন্টার বাজনা থেমে যেত ওয়াকাদ ওয়াইতু আনহু মাকাল আর যা কিছু বললেন ফেরিস্তা জিবরিল আলী ইসলাম সব আমি সংরক্ষণ করে ফেললাম মুখস্থ করে ফেললাম ওই আসার সাথে সাথে রসল কি করতেন মুখস্থ করে এইটাও আমরা জানতে পারলাম যে ওই তো আসতো কিন্তু নবীজন কি করতেন দেখতেন লিখাও তো জানতেন না কি করতেন মুখস্থ করতেন সুফহান তাহলে চিন্তা করেন যে একবার শুনিয়ে দেওয়া হইল তাতে মুখস্থ করতেন তিনি হ্যাঁ ধীরে ধীরে শুনিয়ে দেওয়া হয়তো আর তিনি মুখস্থ করে নিত তাহলে আল্লাহ রব্বুল আলমী তাকে কত এই মুখস্থ বিদ্যা বা এই ক্ষমতা দিয়েছিলেন যেটা প্রতিভা আমরা দশ বার করে শোনাইলে হয়তো মুখস্থ করতে পারবো না তাই না অনেকে পঞ্চাশ বার পড়ছে তা মুখস্থ হয় না নবী করিম সাল্লাহ আলী সাল্লাম আর প্রথম দিকে করতেন তিনি তাড়াহড়া করতে লাগতেন বলার সাথে সাথে যেমন জিবুল আলাইসাল্লাম বলছেন সাথে সাথে বলতে শুরু করতেন কি জানি একটা যদি শব্দ ছুটে যায় যাতে না ছুটে সাথে সাথে আল্লাহ তখন কি বললেন যে না সাথে সাথে না পুরোটা শুনে নাও আয়াতটা শুনে নাও আর তারপরে তুমি বলো নিয়ম হচ্ছে আর আল্লাহ দায়িত্ব নিলেন যে ও চিন্তা করিও না যে কোনো কিছু ছুটে যাবে না না না না তো হর রেখবে না খালি তা আজালাবে না আলাই না জাম আহু কোরআন ফায়দা কারা না হো ফত্তাবে কোরআন সোম্মাইন্না আলাইনা ভাইয়ানা এতগুলি দায়িত্ব আয়াত তফসির জন্য করবো না যে এই আয়াতগুলি আরেকটা হাদিসে আসছে আপনাদের সামনে তাড়াহড় করতে নিষেধ করলেন জি আর আল্লাহ বলেন ওয়ালা তাজাল বিল কোরআন মিন কাবলে আইয়ুকদা ইলাইকা ওয়াহিয়ু হে নবী তুমি ওয়ালা তাজাল বিল কোরআন কোরআন মুখস্থ করার ক্ষেত্রে তাড়াহুড়া করিও না মিন কাবলে এলেকে ওয়াহিউ ওয়াহি সম্পূর্ণ সমাপ্ত হওয়ার আগে পড়া শেষ হয় না জিবরাইল আর তুমি মুখস্থ করতে শুরু করে দিচ্ছ বা বলতে শুরু করে দিচ্ছ জবান্নড়িতে শুরু করে দিচ্ছ তাড়াহড়া করিও না বলা তাজা তাড়াতাড়ি করিও না তবে তোমাকে যেন আল্লাহ এই শক্তি আরো বৃদ্ধি করেন আরো বেশি দেন সেজন্য কি করো অকুর রব্বে জেদনি এলমা বলো রব্বে হে আমার প্রতিপালক জিদনে ইলমা আমার এলিম বৃদ্ধি কর দুটো নিয়ামত সম্পর্কে সুফহান আল্লাহ এখানে একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলি দি দুটো নিয়ামত সম্পর্কে জিদনির দোয়া করতে বলা হয়েছে তৃতীয় আমি খুঁজে পাই না যে আরো বেশি দাও আল্লাহ এইরকম আল্লাহ শিক্ষা দেননি আপনি চাইতে পারেন ধরেন আপনার বেতন আছে তিন হাজার তার মানে আল্লাহ পাঁচ হাজার করে দাও আরো বেশি দাও আল্লাহ আরো বেশি দাও করছে না অধিকাংশ তাই করছে মানুষ কিন্তু আল্লাহ চাইতে পারেন কোন জায়গায় খুঁজে পাবে না যে আল্লাহ যে মালধন নিয়ে আল্লাহ বেশি দেওয়ার হ্যাঁ আল্লাহ যে আমাকে ছেলে মেয়েদের আরো বেশি দাও যদিও ভালো বেশি বেশি ছেলে মেয়ে হওয়া হ্যাঁ কিন্তু কোথাও এইরকম সন্ন্যতি দোয়া পাবেন না আপনি সন্ন্যতি দোয়া না কোরআনে পাবেন না হাদিস পাবেন কিন্তু দুটো নিয়ামত এত অমূল্য নিয়ামত সুহান আল্লাহ কত যে মূল্য আল্লাহর কাছে আছে আর জ্ঞানী মানুষদের কাছে ওর কত মূল্য আছে এই দুটো নিয়ামতের আল্লাহ বেশি করে চাইতে বলেছেন থাকলেও আরো বেশি চাইতে বলেছেন আল্লাহ আরো দাও আল্লাহ আরো দাও এটা প্রশংসনীয় নিন্দনীয় না কে বলতে পারেন দুটো হয়ে গেছে একটা ইলিম একটা দুধ কোরআনে কেরিমি কি আছে রব্বিজেদিনী এলমা রব জেদিনী এলমা আমাকে এলিম বেশি দান জেদিনী মালান জেদিনী ওয়ালাদান জেদিনী জৌজাতান আল্লাহ বিবি বেশি দাও একটা আছে চারটা চাই আছে নাই জায়েজ সেটা আলাদা কথা পারলে শর্ত সাবে কিন্তু জেদিনী এলমা কোরআন শিক্ষা দিচ্ছে আল্লাহ আকবর কোরআনের ওহিতে আল্লাহ শিখিয়েছেন আর দুধের ক্ষেত্রে দুধ পান করলে রসুল্লাহ দোয়া শিখিয়েছে আল্লাহ বারিকলানা ফিহে ওয়াজিদ না মিনহ আল্লাহ আমার দুধে বরকত দাও আর আরো বেশি দুধ দাও আরো বেশি দুধ খেতে দাও আমাকে হ্যান আল্লাহ বাকি যতই ভালো নিয়ামত আপনার কাছে দুধের চাইতে বড় নিয়ামত হয়তো এত ভালো খাবার পেয়েছে এত ভালো খাবার আল্লাহ যেদিনই তো আমান বুঝলেন পোলাও বিরিয়ানি উমুক তমুক হ্যাঁ না না না কোথাও নেই কিন্তু জি তাহলে আজকে থেকে গুরুত্ব দেবেন কিসের গুরুত্ব দেবেন হ্যাঁ দিনের ক্ষেত্রে এলমের এলমার নাফি উপকারী এলেমের গুরুত্ব দেবেন দিনে এলমা কত গুরুত্বপূর্ণ এলেমের সাথে দুধের সম্পর্ক আছে এই জন্য এই এই দুটো কথাকে মিলিয়ে নিয়ে যারা স্বপ্নের আলেম অভিজ্ঞ স্বপ্নের বিবরণ দিতে গিয়ে মহাব্বের তাবির করতে পারে তারা বলেছেন কেউ দুধের স্বপ্ন দেখে সেটা এলেমের স্বপ্ন দুধ পান করছেন তাবির করেছেন আল্লাহ তার ইয়ারসুল হ্যাঁ জি দিন দিনের জ্ঞান জি মানে হচ্ছে এলম আর আমল মানে শুধু জ্ঞান না এল মানে যা শিখবেন আমল করবেন এই হচ্ছে এলম মানে না উপকারী এলেম শিখলেন আমল করলেন না ও এলেম এলেম নাই আল্লাহ হেদায়ত করেন এদিকে একটু একটু এগিয়ে চলে আসেন এদিকে যদি কোনো কিছু না থাকে চলে আসেন নিচের দিকে আরেকটা হ্যাঁ এদিকে জায়গা আছে চলে আসেন আচ্ছা হাদিসের দিকে আসি কথা বলেন না আপনারা একরম একরকম হয়ে গেল তাহলে হ্যাঁ নবী সাল্লাম কাছে ওহি আসতো কিভাবে ঘন্টার বাজনা বাজতে থাকতো মনে হচ্ছে আর তারপরে ওহি আসতো আর বড় কষ্ট হইতো ওই সময় রসুল্লাহামকে বেশি কষ্ট হইতো ওহি সবগুলি ওহিতে নবী সাল্লাহ কষ্ট হইতো জি হ্যাঁ দ্বিতীয় রকমের ওহি ছিল কখনো কখনো ফেরিস্তা মানুষের রূপ ধারণ করতেন মানে রূপ ধারণ করতেন রাজলান কোন একজন পুরুষের পুরুষের তাহলে বোঝা গেল কোন নারীর রূপ ধারণ করে আসতেন না রাজলান ইনসানান বলেননি মানুষ বলেননি কি বলেছেন একজন পুরুষের আর অধিকাংশ সময় নবিসামের একজন সুন্দর সাহাবি ছিলেন আলিওনা আর তাই না আর কে আল তার রূপ ধরে সাল্লাম আসতেন সবসময় নয় কখনো কখনো অন্য রূপ ধরে আসতেন অপরিচিত আগন্তুকের রূপ ধরে আসতেন না হেসে হাদিসে ইমান ইসলামের হাদিসের নাই এহসানের হাদিসের নাই যে আমরা কেউ চিনি না হ্যাঁ, আর কোন সফর দূর থেকে এসছে তাও বোঝা যায় না তাহলে বোঝা গেল যে অপরিচিত ব্যক্তির রূপ ধরে এসছে জিবুর আলী ইসলাম মানুষের রূপ ধরে মানে পুরুষ পুরুষ মানুষের রূপ ধরে আসতেন ফাইকাল্লেমনি তারপরে আমার সাথে কথা বলতেন সরাসরি মানুষের রূপ ধরে আসছেন কথা বলছেন ওই তিনি যা বলতেন জিবির আলী ইসলাম তা আমি মুখস্ত করে ফেলতাম কালাত আয়সাত রদিয়াল্লাহ আনহা আয়সা রদিয়াল্লাহ আনহা তারপরে বলছেন তাহলে দ্বিতীয় রকমের ওহির ধরন তার দুটো ধরন আমরা পড়ে ওহির সাত প্রকারের মধ্যে দুটো প্রকার কিন্তু হাদিস আমরা পড়ে ফেললাম <coughs> ওয়ালাকাত রাইতুহু বলছেন যে আমি দেখেছি রসুল্লাহামকে আলাইহিল ওয়াহিও তার ওপর ওহি নাজেল হইতো ফিলিয়মি শদিদিল বার্দে প্রচন্ড শীতের দিন প্রচন্ড শীতের দিন একবারে কনকনে ঠান্ডা মদিনার ঠান্ডা যে মদিনায় থাকেনি বুঝবে না আমি মদিনায় থেকেছি সেজন্য বুঝি দামামের ঠান্ডা কোনো ঠান্ডাই না দাম্মাম মক্কা জেদ্দার ঠান্ডা মদিনার ঠান্ডার কাছে কোনো ঠান্ডাই না আল্লাহ আকবর পার্থক্যটা এরকম ভাবে আমি করি যে মদিনা ঠান্ডা গুলি আমরা বলতাম যে আরে এই ঠান্ডা ছাত্ররা তো সব রকম ভাষা বলতে পারে তাই না ছাত্ররা আপোষ আলোচনা করে বলতে যে মদিনা ঠান্ডা দেশের ঠান্ডার সাথে আমরা তুলনা করে দিই আমাদের সাথে শীত পড়ে ভালোই উত্তরবঙ্গে দিয়ে কিন্তু আমরা তুলনা করে বলতাম যে এখানকার ঠান্ডাগুলো হাড্ডির ভিতরে ভিতরে ঢুকছে হাড়ে ঢুকছে হাড়কে কাঁপিয়ে দিচ্ছে আর আমাদের দেশে ঠান্ডা গোস্তের ভিতরে ঢুকে হাড্ডির ভিতরে ঢুকতে পারে না এত ঠান্ডা আল কাসেমে যারা থেকেছেন একটু উপলব্ধি করবেন ঘন ঠান্ডা বেশি রিয়াদ ঠান্ডা বেশি জি আর ঠান্ডা কন্টিনিউ থাকে দামামে ঠান্ডা সকালে আছে বিকেলে নেই তাই না রাতের এইদিকে থাকলে ওইদিকে নেই এক ঘন্টা আগে ঠান্ডা ছিল এক ঘন্টা পরে নেই হঠাৎ করে এসেছি এখানে অফিসে তখন গরম ছিল আর হঠাৎ করে এমন ঠান্ডা পড়েছে আর বাইরে বের হওয়া যায় না উপলব্ধি করেছেন না সুরাতুত্তাগাইর এখানে আবহাওয়া হ্যাঁ দ্রুত পরিবর্তন হয় পূর্ব এলাকায় সৌদি আরব তো রসুল্লাহামের উপর কখনো কখনো প্রচন্ড শীতের দিনে ওহি নাজেল হইত আর দেখতেন কে মায়েসারদি আল্লাহ আনহা তাহলে একটা প্রশ্নের উত্তর এখানেও পাই যে যখন ওহি নাজেল হইত সবসময় নবী নির্জনে থাকতেন নাকি মানুষের সামনে ওই চলে আসতো মানুষের সামনে ওই আসতো অধিকাংশ সময় যেহেতু মানুষ স্ত্রীর সামনে থাকে হ্যাঁ স্ত্রীর সামনে ওহি আসতো বহুবার এসছে জিবাইল কথা বলছেন রসুল্লাহ সাথে কখনো কথা শোনা যাচ্ছে মানুষ দেখা যাচ্ছে না তো আর কখনো সাহাবাই কেরামদের সামনে আছেন রসুল্লাহামের ওহি আসা শুরু হয়েছে আর ঘামতে শুরু হয়েছে ঘাম প্রবাহিত হচ্ছে সাহাবিরা দেখছেন আর কখনো নির্জন ওহি আসতো যখন যে অবস্থায় প্রয়োজন হতো আর যখন যেখানে আছে রসুল্লাহ ওই চলে আসতো রাস্তাঘাটে কোথাও আছেন হঠাৎ করে হয়ে আসা শুরু হয়ে গেছে তারপরে এই অবস্থা দূর হয়ে যেত অর্থাৎ ওহিটা শেষ হয়ে যেত নাজেল হওয়া তারপরে কি দেখতাম কপালে কি হইতো হ্যাঁ ঘাম বয়ে পড়ত লায়াদা কপালে ঘাম প্রবাহিত হইত প্রচন্ড শীত প্রচন্ড ঠান্ডা আর তারপরও কি হয়েছে ঘাম বইছে কপাল থেকে ঘাম বইছে মানুষ যখন বিভিন্ন কারণে ঘামে বিভিন্ন কারণে শীতের কারণে তো ঘামে এটা সবাই জানে কিন্তু আর কোনো কারণে ঘামে হ্যাঁ টেনশনও ঘামে আচ্ছা আর টেনশনটা পেরেছানি ভাষা শুধু চেঞ্জ হলো আর এই জন্য মানুষের হার্ট অ্যাটাক হয় তখন একটা লক্ষণ হচ্ছে বেশি ঘামা জি হ্যাঁ পরিশ্রম করলে ঘামে ঠিক আছে ভিতর থেকে হ্যাঁ চর্বি বেরোচ্ছে ঘাম বেরোচ্ছে আর হ্যাঁ কি খাবার খেলে ঘামে খাবার খেলে গরম লাগে সেজন্য ঘামে গরম খাবার খাচ্ছেন সেজন্য ভিতরে গরম হয়েছে আরেকটা আমি জানার জন্য আপনাদের জিজ্ঞেস করছি ভয়ের সময় জীবনে বক্তব্য করেনি আর একবার প্রচন্ড শীতের দিনে ওকে দাঁড় করে দেন বক্তব্য করতে দেখেন কি ঘামা ঘামে হ্যাঁ কি ঘামা ঘামে জি হ্যাঁ প্রথম বক্তব্য আমার ওই রকমই ছিল ছাত্র জীবনে প্র্যাকটিস করতে গিয়ে সেই বছরে মনে হয় বলগোল মারাম অথবা মিসকাতে ছিলাম বলগোল মারাম মিসকাতে না বলগোল মারাম তখন পড়তাম হ্যাঁ আমাদের দেশে দ্বিতীয় বা তৃতীয় জামাত ওগুলো বলে তো ইন্না বালাউ নাহ কামা বালাউ না সাবাল জান্না ওই যে বাগানওয়ালাদের ঘটনা যার ফকির মিসকিনকে খাওয়াবো না আমার বাপ পোকা লোক ছিল সব খাওয়াই তো আমরা এটা কি করব। আমরা রাতারাতি ফল পেড়ে নিয়ে চলে আসবো মুখস্থ করেছিলাম আর ওই গমের জমিতে গিয়ে হ্যাঁ গমের জমিকে সম্বোধন করে করে ট্রেনিং করে এসেছিলাম আর বলবো বিশ মিনিট বলতে পারবো এরকম প্রস্তুতি নিয়ে এসেছি বিশ পঁচিশ মিনিট কিন্তু প্রথম দিন পাঁচ মিনিটে পুঁজি শেষ হয়ে গেছিল যেটা হয় যার অভ্যাস নাই তার পুঁজি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আর যার যোগ্যতা আছে তার হ্যাঁ, শরীর সাথে যেমন তেল বেরোয় এরকম বেরোইতে থাকে হ্যাঁ কথা কথাতে কথা বেরোয় আর সাথে তেল বেরোয় একটা আমাদের দেশে প্রবাদ আছে জি তো রসুল্লাহ সাল্লামের ঘাম বয়ে যেত তার মানে হ্যাঁ, কষ্ট হইতো পেরেশানি হইতো জি হ্যাঁ ভয় হইতে পারে কিন্তু আসলে কষ্ট কষ্টের সময় মানুষ কষ্টে যখন কষ্টের কাজ করে তখন ঘাম বয় তো কষ্ট হইতে রাসুল্লাহ সাল্লাহামকে এই ছিল হাদিস আর যাতে দুটো তরিকা জানলাম বাকি গুলি ইনশাআল্লাহ তালা পড়বো তখন ইনশাআল্লাহ তালা আগামী সপ্তাহে বা তারপরে সপ্তাহে সাতটি তরিকা আমাদের কাছে চলে আসবে এখানে আজকের আলোচনা শেষ করছি ওসল্লাহ মোহাম্মদ আল্লাহ আলহি ওসাহাবি ইসমাহি জাকুল্লাহ একটি প্রশ্ন করেছেন থামেন একটি প্রশ্ন করেছেন এক ভাই যে জুমার দিন খুদবার পূর্বে বেশি বেশি সলাৎ আদায় করা উত্তম হবে নাকি বসে বসে কোরআন তেলাওত উত্তম হবে জুমার দিনে যেটা আপনার জন্য বেশি সুবিধা সেটা উত্তম হবে যদি মনে হয় যে আমার জন্য সালাত নফল পড়াটাই বেশি সুবিধাজনক তাহলে নফল পড়বেন এটা উত্তম আর হাদিসে নফল পড়ার কথাই আছে তবে দেশি তরিকার নামাজগুলিকে ভালো করে যাচাই বাছাই করতে হবে কারণ দেশি তরিকার নামাজের জুমার আগে কি আছে এক কাবলাল জুমা মানে জোহরে চার সুতরাং জুমার আগে চার এটা ভুল ক্রস না করেন কি করেন না করেন দুই নম্বর হচ্ছে হুম তারপরে না না দেশি দেশি তরিকার গুলো চার রাকাত পড়ে আর কিছু পড়ে নাকি ওরা আর কিছু পড়ে আমি তো জানি না যে হানাফিদের জুমার দিনে কত রাখাত নামাজ কিন্তু আমি বলছি যতটা শুনে শুনে হ্যাঁ চার রাখা তাই না এই চার রাখাত জোহরের কেয়াস করে এবাদতে কেয়াস যুক্তি চলে না সুতরাং এটা না করেন তাহলে হ্যাঁ কোনটা হ্যাঁ হচ্ছে যে মসজিদে প্রবেশ করলে তাহিয়াতুল মসজিদ যেটা দেশি ভাষায় দখুল মসজিদ বলছে নামটা ভুল হ্যাঁ মসজিদে প্রবেশ করা হচ্ছে দখুল মসজিদ মসজিদে প্রবেশ করলে তাইয়াতুল মসজিদ মসজিদ সালামি পেশ করবেন যেমন আমার আপনার সাথে দেখা হলে সালাম বিনিময় করব তেমনি মসজিদে যদি বসতে চান তাহলে কি করতে হবে মসজিদ সালামি দুই রাকাত সালাদ পেশ করতে হবে আল্লাহকে যে আল্লাহ তোমার ঘরে বসছি সে দুই রাকাত সালাদ পেশ করে বসছি বোঝা গেছে না আর তারপরে ফাসাল্লা মা কোতে বালাউ হাদিস আছে তারপরে তার ভাগ্যে যা লিখা হয়েছে ততটা সলাত আদায় করলো মানে নফল পড়লো তাহলে বোঝা যাচ্ছে যে দুই রাখা তাহিদুল মসজিদের নিয়তে পড়ে বাকি যদি মনে করেন যে আমি যত পারবো যতক্ষণ খুদবা শুরু না হবে দুই দুই পড়তে থাকবো দুই দুই পড়তে থাকবো এই সলাদগুলি লম্বা করে লম্বা সেজদা রুকু করে পড়ে না এবার তারা আমি সংখ্যা বাড়াবেন না যারা দুটোর মাঝে পার্থক্য বলছি যারা সংখ্যাই ধরেন দশ বিশ রাকাত নামাজ পড়লো এদের নামাজটাকে একদিকে রাখেন কিন্তু রুকু সিজদাগুলি ছোট ছোট ব্যাস তিনবার পাঁচবার অনেক বেশি পাঁচবার তো করেই না দেশের লোকেরা তিনবার সেজদাতে গিয়ে ওইরকম আল্লাহ আকবর আর আর এক লোক দুই মিনিট তিন মিনিট করে রুকু সেজদা করে বিশেষ করে সেজদা রুকুতে হয়তো দুই তিন মিনিট কষ্ট লাগবে হয়তো আপনাকে ওইভাবে কারণ অভ্যাস নেই সেই জন্য অভ্যাস করলে আবার সহজ হয়ে যাবে কিন্তু সেজদাতে তো কষ্ট লাগে না সেজদাতে বড় আরাম লাগে সেজদা লম্বা করলে আরো আরাম লাগে সেজদাতে লম্বা সময় ধরে যদি সেজদা করে আপনি দশ রাকাত না পড়ে দুই রাকাত পড়েন কোনটার নাকি বেশি হবে কোনটার কোয়ালিটি ভালো দুই রেখাতে কোয়ালিটি ভালো দুই চার রাকাত নামাজ বিশ রাকাতের চাইতে হলো বিশ রাকাত নামাজ পড়লেন আপনি অফল কিন্তু একটু অন্তর নরম হইল না ঢুকলেন আর বেরোলেন যেমন ভাবে ঢুকেছে ওই রকম বেরিয়ে আসেন কিন্তু দুই রাকাত কে লম্বা সেজদা করে নামাজ পড়লো এমন ভাবে আল্লাহর সাথে সম্পর্ক করলো এমন মনটাকে তার গলাতে পারলো যে তার চোখকে বলতে হয়নি যে তুই পানি বের কর কান্না কর এমনিতে কান্না আছে পরীক্ষা করে দেখ সুর সালাত পড়েন প্রশংসা আল্লাহ খুশুর করেছেন খুশুর সালাদ করেন বিনয়ী মন লাগিয়ে একগ্র চিত্তে আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করেন আরে শুধু হ্যাঁ, ব্যাস উঠা বসা উঠা বসা এই নামাজের রেজাল্ট তেমন নেই তো যেটা বলছিলাম যে এই হাদিস দ্বারা প্রমাণিত কোরআন পড়া নিয়মটা পরবর্তীকালে প্রচলিত হয়েছে কোরআন পড়ার জন্য শুধু জুমাবার নয় কারণ আজকাল লোক ব্যস্ত সেজন্য মনে করে যে কিছু না পারলেও যে মসজিদে গিয়ে একটু আগে ভাগে শুরু করে দিলাম কোরআন তেলাওয়াত করলাম ভাই এই জন্য কোরআন তেলাওয়াত না কোরআন তেলাওয়াত সকাল বিকেল সারাদিন যখনই সময় পাবেন করবেন আর কোরআন তেলাওত আসল শব্দের তেলাওতের চাইতে বেশি আমলের তেলাওত এলেমের তেলাওত করবেন অর্থ বুঝার তেলাওত করবেন এগুলি করতে হবে আপনাকে এইভাবে তেলাওতের চেষ্টা করেন একটা লোক কোরআনের অর্থ বুঝে না পড়ে চলে যাচ্ছে আর একটা লোক কোরআনের অর্থ বুঝে না তর্জমা সহ পড়ছে কে বেশি নাকি পাবে এই এক পাতা পড়লো আর এ দুই পাতা এক পাতা পড়লো কিন্তু তর্জমা সহকারে আল্লাহ কি আমাকে বলছেন আমি বুঝলাম এগুলো করতে হবে এগুলো করতে হবে লাতাকলা বুঝতে না হ্যাঁ এর কাছে যাবে না ওর কাছে যাবে না এই করবে না সেই করবে না হ্যাঁ ওলা তাকতুল খুন করবে না বুঝলো হারাম আতিমুসলা সলাৎ নামাজ পড়তে হবে অত জাকাত জাকাত দিতে হবে অনেক ভালো এর নামাজ অনেক ভালো এর তেলাওয়াত তেলাওয়াত অনেক ভালো সুতরাং অর্থ বুঝে তেলাওয়াত করার চেষ্টা করবেন সুরা কাহাব পড়ার হাদিস রয়েছে যেন সুরা কাহাব যদি দেখেন যে সময় কম আছে তাহলে এই ক্ষেত্রে বলবো সুরা কাহাব পড়াটি উত্তম হ্যাঁ যদি বলেন যে সুরা কাহাব পড়া উত্তম না নফল পড়া উত্তম তো বলবো সুরা কাহাব পড়া কারণ সুরা কাহাব পড়ার সময় হচ্ছে জুমাবার বিশেষ করে জুমার আগে পড়ে দিলি ভালো যদিও জুমাবারে হয়তো জুমার পরে চলতে পারে আর নফল যে কোনো সে পড়া যেতে পারে নফল জোর পরে জুমার পরেও পড়া যেতে পারে জুমার পরে কত রাখা পড়বেন সন্ন্যতের কাছাকাছি হচ্ছে যদিও দুই রাখাতেও যায় বাড়িতে মসজিদে দুই রাখাতেও জায়েজ দুই রাখা পড়ে যথেষ্ট কিন্তু কেয়াস করে না যে জোহরের পরে দুই পড়ি সেই জন্য দুই না না না ওইটার সাথে কোনো সম্পর্ক নেই জোহরের সাথে জুমার কোনো সম্পর্ক নাই জুমার মাসলা একেবারে আলাদা সেপারেট মাসলা জুমার দিনে রসুল্লাহ সাল্লামের দুই রকম হাদিস আছে বাড়িতে এসে দুই পড়তেন সুতরাং বাড়িতে পড়লে দুই পড়াটাই এনার যথেষ্ট আর মসজিদে পড়ার হাদিস আছে চার সুতরাং মসজিদে পড়লে চার পড়ে এতে থেকে বোঝা গেল যে মসজিদের চার আর বাড়ির দুই নাকি সমান বরং এর চাইতে বেশি একটা হাদিস রয়েছে সহিউল জামেতে সহি হাদিস আল্লাহ আলবানী সহি বলেছেন যে যেমন ফরজ সালাদ ফরজ সালাদ জামাতে পড়লে হুম পঁচিশ বা সাতাইশ গুণ ঠিক তেমনি যদি সন্ন্যত নফল সালাদ গুলি বেতর সালাদ গুলি বাড়িতে পড়েন তাহলে পঁচিশ গুণ বেশি পঁচিশ গুণ বেশি জি হ্যাঁ জজাকুমুল্লাহ খের আরো প্রশ্ন আছে ধূমপান বিষয়ে কিছু বলুন ধূমপান হারাম এবং ধূমপানের উপর আমার আলোচনা আছে দেড় ঘন্টার মতো শুনবেন এবং লোকজনকে শোনাবেন শুনবেন এবং লোকজনকে শোনাবেন ধূমপান হারাম ধূমপান ফবিজ ধূমপান নোংরা এই জন্য নোংরা জায়গায় ধূমপান করা সম্ভব হয় আপনাকে যদি বলা হয় যে ভাত খেতে হয় বাথরুমে পারবেন না কখনো পারবেন না রুটি খেতে হয় বাথরুমে পারবেন না কখনো কিন্তু ধূমপাইরা কি করে বিড়ি ধরিয়ে বাথরুমে বসে ভিড় ধরে বাথরুমে বসে কারণ নোংরার নোংরা জায়গার সাথে সম্পর্ক আছে নোংরা কাজের সাথে সম্পর্ক আছে খাবিজ আল্লাহ নওয়াজুবিকার মিনাল খুবসাল খাবায় শুধু ওই আপনার বাথরুমে যাওয়ার সময় পড়লে হবে না বরং ওই ধূমপান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে আল্লাহ খুবসে ওয়াল খাবাইস এই যে ধূমপান করছে খুবিস জিনিস খাচ্ছে আল্লাহ থেকে আমি আশ্রয় চাইছি আমার ছেলে মেয়ের জন্য আশ্রয় চাইছে আমার ছেলে মেয়ের জন্য ধূমপাই না হয় খারাপ জিনিস নোংরা জিনিস এটি আত্মহত্যা মন্থর গতিতে আস্তে আস্তে ধীরে ধীরে আত্মহত্যা জি হ্যাঁ হারাম আত্মহত্যা করা এটি শরীরকে ধ্বংস করা লাদারারা ক্ষতি ক্ষতি সাধন করা নিজের অন্যের ক্ষতি সাধন যতগুলি লোক আপনার এই যে ধোঁয়া টানছে আপনার স্ত্রী ছেলে মেয়ে আর গন্ধ পাচ্ছে সবার স্বাস্থ্যের ক্ষতি করছেন সুতরাং মানুষের হক বান্দার হক নষ্ট করা আল্লাহর হক শুধু নষ্ট না বান্দার হক নষ্ট করা এটি অর্থের অপচয় করে শয়তানের ভাই হওয়া জি এইরকম বহু দিক রয়েছে যে ক্ষতির দিক যার কারণে ধূমপান হারাম ইসলামেও আর আজকাল মেডিকেল সায়েন্সেও ধূমপান বর্জিত হারাম ডাক্তাররা ছাড়তে বলছে মানে কি ডাক্তারদের কাছেও হারাম ইসলামেও হারাম কাফের ডাক্তারের কাছেও হারাম মুসলিম ডাক্তারও বলবে ধূমপান কোনো ভালো কাজ নাই খারাপ কাজ হালাল হারাম বুঝে না কিন্তু বুঝে যে আপনার ক্ষতি করবে সুতরাং আপনি ছেড়ে দেন জি জাজাকুমরু আখের হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কি মাসলা তো বলেন আপনি সবাইকে শোনান মাসলা আমাকে কানে কানে কেন আমাদের সাথে টেলিফোন আসছে ওই একটা আমরা তিন ভাই মিলে একটা গরু কোরবানি হ্যাঁ বাবা মা নাই বাবা হ্যাঁ। মারা গেছে ওই গরুতে হ্যাঁ। ওই বাবা মার নাম দেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একটা পশু হ্যাঁ। খাসি হোক আর গরু হোক ভালো করে সেটা রাখেন বলি সবগুলি আছে শোনার চেষ্টা করবে অনলাইনে যেগুলো ইন্টারনেটে আছে এমনি বলি সংক্ষেপে আমাদের দেশে কোরবানির ক্ষেত্রে খুব ভুল করে আমাদের হানাফি ভাইরা ভুল করে একটা পশু গোটা পশু যদি হয় খাসি গরু একজন এবং তার পরিবারের জীবিত মৃত সকলকে সামিল করতে পারে শুধু জীবিত না মৃত কথা বোঝা গেছে না সুতরাং একটা খাসি দিলেন বা একটা গোটা গরু দিলেন আপনি আপনার পরিবার আপনার পরিবারে যারা আছে যার সাথে আপনার স্ত্রী ছেলে মেয়ে যতজন আছে আর আপনার বাপ মা জীবিত অথবা মৃত তারা মৃত হয়ে গেছে তাদের আলাদা অত ইনকাম নাই ওদের সবকে সামিল করলেন জি হ্যাঁ এত সহজ যে ইয়ে, একটা আইলার জন্য একটা ফ্যামিলির জন্য যথেষ্ট মাংস বন্টন করা তিন ভাগ কিন্তু সমান সমান ভাগ জরুরি নয় সব সব সব আপনি মৃতর নামে যেটা কোরবানি হবে সেটাও আপনি কিছু খেতে পারেন সবগুলি একই রকম হবে আল্লাহ কোরআন কারিম সুরে হজ এগুলো বলে দিয়েছেন ফকুল মিনহা ওয়া তেমুল কানে ওয়াল মোতার তোমরা খাও আর যে কানে তাকেও খাওয়া আর মোতারকে খাওয়া কানে মানে যে লজ্জায় চাইতে আসে না আত্মীয় স্বজন চাইতে আসবে না বা সচ্ছল লোকের আপনার কাছে গোস্ত চাইতে আসবে না হ্যাঁ পাড়া প্রতিবেশী চাইতে আসবে না ওদেরকে আসেন আপনাকে দাওয়াত করে পাকিয়ে খাওয়ান কাঁচাই খাওয়ান দেন সমস্যা নেই কথা বোঝা গেছে আরে কথা শেষ করতে দেন আর আর একটা হচ্ছে মতার মানে যে দ্বারস্থ হয় কোরবানি একটু গোস দেন ভিক্ষা করে বেড়ায় বা অভাবী আসলে অভাবী লজ্জা টজ্জা নাই ওরা চাইতেও পারে ওদেরকেও খাওয়ান ফকির মিসকিনকেও খাওয়ান অসহায় যারা কোরবানি করতে পারেনি আর যারা কোরবানি করতে পেরেছে কিন্তু তারা প্রতিবেশী অথবা আত্মীয় স্বজন তাদেরকেও খাওয়ান জি হ্যাঁ কিন্তু সমান সমান ভাগ করতে না না যেটাতে বেশি প্রয়োজন ওইটাতে বেশি খরচ করতে হবে সহজ ভাষা বুঝে আসতে না আসতে না গ্রামে কারো কোরবানি হয়নি শুধু আপনার কোরবানি হয়েছে একটু খান আর বাকি সবটাই দান করবেন গ্রামে সবার কোরবানি হয়েছে আর একটু ফকির মিসকিন নেই আর আপনার বাড়িতে প্রয়োজন আপনার ছেলে মেয়েদের কোন কোরবানি করেছেন ছেলেরা সারা বছর আর হয়তো গোস্ত খেতে খুব কমই পাবে সুতরাং খান আপনি কিছু সামান্য একটু এদিক সেদিক খাওয়ান আর বাকি সব খান কোনো অসুবিধা নাই দিন এত সহজকে জটিল করে দিয়েছে এরা মুশকিল না অনেক গরিব মানুষ আছে কোরবানির সময় বিয়ে লাগিয়েছে মেয়ের খরচ আছে আর একটা কোন রকম করে গরু জবাই করেছে কোরবানি করেছে যে না তিন ভাগ করে দুই ভাগ দিয়ে দিতে হবে এক ভাগ খেতে হবে এক ভাগে তার বিয়ে হবে না তার বিয়ের জন্য আর একটা গরু জবাই করে বা ছেলের জন্য না আপনি খাওয়ান আপনি বিয়ে শাদী সারেন আপনার কোরবানি দিয়ে সামান্য কিছু দান খেরত করেন আমার দিন শুরুন দিন কি সেই বখারি হাদিস আছে দিন খুব সহজ কিন্তু যখন গরিব বেশি থাকবে কোরবানি দিতে পারছে না হ্যাঁ অভাবই থাকবে তখন আপনাকে বেশি দান করতে হবে ফ্রিজে ভরে রেখে খেলে হবে না ফ্রিজ আসে গেলে দান টান করা করি নাই সব খা না না না না যাই জয় জি জি জোজাকুমুল্লাহ আল্লাহ